জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন মদিনায় এক ইয়াহুদি ছিল সে আমাকে কর্জ দিত আমার খেজুর পাড়ার মেয়াদ পর্যন্ত রুমা নামক স্থানের পথের ধারে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন এর এক টুকরো জমি ছিল আমি কর্জ পরিশোধে এক বছর বিলম্ব করলাম এরপর খেজুর পাড়ার সময় ইয়াহুদি আমার কাছে আসলো আমি তখনও খেজুর পাড়তে পারিনি আমি তার কাছে আগামী বছর পর্যন্ত সময় চাইলাম সে অস্বীকার করল এ খবর নাবি সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে জানানো হলো তিনি সাহাবিদের বললেন চলো জাবিরের জন্য ইয়াহুদি থেকে সময় নেই তারপর তারা আমার বাগানে আসলেন নাবি ইয়াহুদির সঙ্গে এ নিয়ে কথাবার্তা বললেন সে বলল হে আবুল কাসিম আমি তাকে আর সময় দেব না নাবি সাল্লাহ আলাইসাল্লাম তার এ কথা শুনে উঠলেন এবং বাগানটির চারিদিকে ঘুরে তার কাছে এসে আবার আলাপ করলেন সে এবারও অস্বীকার করল এরপর আমি উঠে গিয়ে সামান্য কিছু তাজা খেজুর নিয়ে নাবি সাল্লাহ আলাইসাল্লাম এ সামনে রাখলাম তিনি কিছু খেলেন তারপর বললেন হে জাবির তোমার ছাপড়াটা কোথায় আমি তাকে জানিয়ে দিলাম তিনি বললেন সেখানে আমার জন্য বিছানা বিছাও আমি বিছানা বিছিয়ে দিলে তিনি এতে ঢুকে ঘুমিয়ে গেলেন ঘুম থেকে জাগলে আমি তার কাছে আরেক মুষ্টি খেজুর নিয়ে আসলাম তিনি তা থেকে খেলেন তারপর উঠে আবার ইয়াহুদির সঙ্গে কথা বললেন সে অস্বীকার করল তখন তিনি দ্বিতীয়বার খেজুর বাগানে গেলেন এবং বললেন হে জাবির তুমি খেজুর পাড়তে থাকো এবং ঋণ শোধ করো এই বলে তিনি খেজুর পাড়ার স্থানে বসলেন আমি খেজুর পেরে ইয়াহুদির পাওনা শোধ করলাম এরপরও আরও খেজুর উদ্বৃত্ত রইল আমি বেরিয়ে এসে নবী সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে এ সুসংবাদ দিলাম তিনি বললেন তুমি সাক্ষী থাকো যে আমি আল্লাহর রসুল